সাঈদ ইবনু জুবাইর রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমর রদিল্লাহ তালাহুর কাছে ছিলাম এমন সময় একদল তরুণ কিংবা তিনি বলেছেন একদল মানুষের কাছ দিয়ে যাবার সময় দেখলাম তারা একটি মুরগি বেঁধে তার দিকে তীর ছুটছে তারা যখন ইবনু উমর রদিল্লাহ তালাহুকে দেখতে পেল তখন তারা তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইবনু উমর রদিল্লাহ তালাহু বললেন এ কাজ কে করেছে এ কাজ যে করে নবী সাল্লাহ সাল্লাম তার উপর অভিশাপ দিয়েছেন সুবা রহমতুল্লা আলাহি থেকে সুলাইমান এরকমই বর্ণনা করেছেন মিনহাল ইবনু উমর রদিল্লাহ তালাহু এর সূত্রে বলেন যে ব্যক্তি জীবজন্তুর অঙ্গহানি করে তাকে নব্বী সাল্লাহ আলাইসাল্লাম লানত করেছেন